ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ভাঙা চাঁদের কণায় কণায় অমলিন এক সম্ভাবনায় ভাঙা চাঁদের কনায় কনায় আমলিন এক সম্ভাবনায় খুশির গোলাপ স্বপ্ন ছড়াক খুশির গোলাপ স্বপ্ন ছড়াক সারা ভুবন ময় আকাশাবার যেন যোজনা রাঙা হয় ঈদের আকাশ যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা পথের ধুলোয় নিষ্পেষিত হাজার যুগের উপেক্ষিত পথের ধুলোয় নিষ্পেষিত হাজার যুগের উপেক্ষিত বঞ্চিত সব প্রাণ ঈদের দিনে পাই কি খুঁজে ভালোবাসার ঘান চোখের কোনে লোনা পানি কেবল জমি ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোচনা রাঙা নিজের দেশেও পরবাসী কোথায় তারা পাবে হাসি নিজের দেশেও পরবাসী কোথায় তারা পাবে হাসি কোথায় পাবে ফুল ঈদের জামাত রেখে ওরা জানা যায় মশগুল সবাই যদি বাঁচতে পারে তারা কেন নয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ভাঙা চাঁদের কনায় কনায় অমলিন এক সম্ভাবনায় ভাঙা চাঁদের কনায় কনায় অমলিন এক সম্ভাবনায় খুশির গোলাপ স্বপ্ন ছড়াত খুশির গোলাপ স্বপ্ন ছড়াত সারা ভুবন ময় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয় ঈদের আকাশ আবার যেন জোছনা রাঙা হয়